জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখো কি কাণ্ড কাণ্ড তাই দেখে যাই মোরে আমার এই অন্তরে ডেকে বলে একটু কান্দ কাণ্ড জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখো কি কাণ্ড তাই দেখে যাই মোরে আমার এই অন্তরে ডেকে বলে একটু কান্দ ইহুদির কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ নাস্তিক বেইমান সাধু বেশে শয়তান সমাজেতে পাই তার গন্ধ নারীদের হাহাকার পেতে সমান অধিকার পুরুষের মতো পথে যায় না মিয়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সব নারীগুল হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সব নারীগুল হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সব নারীগুল হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সব নারীগুল হয়ে গেল বেহায়া বেহায়া যুবতী নারীর দল রাস্তায় নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া করিয়া বের হয় রেশমি খাইরুন সিটি গোল্ড ভালায় আরো কত চুরি পড়িয়া পড়িয়া যুবতী নারীর দল রাস্তায় নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া করিয়া বের হয় রেশমি খাইরুন সিটি গোল্ড ভালায় আরো কত চুরি পড়িয়া পড়িয়া ঠোঁটে তেলে বেস্টিক করে কত ঝিকমিক চোখের বারোটা দেয় বাজায়া লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া ভিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেড থ্রি হ্যাঁ, পিস ক্রাউন লেহেঙ্গা টাপুর টুপুর নাসা ঝিলিক ভাষায় আরো ফোর পিস ভিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেড থ্রি হ্যাঁ, পিস ক্রাউন লেহেঙ্গা টাপুর টুপুর নাসা ঝিলিক ভাষায় আরো ফোর পিস ওর ওরনার পেছনে জর্জেট মাখনে মাথা নয় কাঁধে ওটা রাখে ঝুলিয়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া লজ্জা লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনে বের হলো লাল নীল বোরকা বোরকা হায় হায় লজ্জা এত সাজে সজ্জা হৃদয়ে কাড়ানো কত বোরকা বোরকা পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনে বের হলো লাল নীল বোরকা বোরকা হায় হায় লজ্জা এত সাজে সজ্জা হৃদয়ে কাড়ানো কত বোরকা বোরকা শরীরটা খোলা মেলা ভাবতেই কাটে বেলা টাট ফিট বোরকার ফ্যাশন নিয়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথাকে সব নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আরো একটু হিল জুতা বেবি জুতা বাটা জুতা বাবা জুতা আরো আছে রূপচা ডিস্কো জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আরো একটু হিল জুতা বেবি জুতা বাটা জুতা বাবা জুতা আরো আছে রূপচা ডিস্কো উঁচু জুতা পড়ি নারী আঁকা বাঁকা হাঁটি হাঁটি পুরুষের গায়ে পড়ে ঝাপটাইয়া লজ্জা সারা মেডে মাথা মুথা খেয়ে সব ডারিগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া পর্দাবিহীন নারী মার্কেটে ঘুরি ফিরি বেগানার সাথে করে আলাপন আলাপন সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী বেচারারে করে জ্বালাতন পর্দাবিহীন নারী মার্কেটে ঘুরি ফিরি বেগানার সাথে করে আলাপন আলাপন সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী বেচারারে করে জ্বালাতন শুনো নারী বলে যাই যদি থাকো পর্দায় সংসারে আসবে সুখ ফিরিয়া লজ্জা সরমের মাথা মুথাকে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া লজ্জা সরমের মাথা মুথা খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া বেহায়া